করতে বাধ্য থাকে এর বাইরে অন্য কোনো কাজ তার দ্বারা নেওয়া যায় না আল্লাহ তালার আমরা সেই ধরনের কোনো শ্রমিক নয় বরং আল্লাহ তালা আমাদেরকে তার গোলাম হিসাবে সৃষ্টি করেছেন তো গোলাম কি করে কারো বাড়িতে যদি কোনো চাকর থাকে সে দৈনিক বা মাস হিসাবে বা বৎসর হিসাবে কোনো পারিশ্রমিকের বিনয়ে থাকে না এমনি সে তাদের ঘরের গোলাম ক্রয় করা গোলাম তাহলে সে নির্দিষ্ট কোনো কাজের শুধু দায়িত্ব না তার যে কোনো কাজের নির্দেশ তাকে দেওয়া হয় সে কাজই তাকে পালন করতে হয় দুনিয়ার মধ্যে আমরা আল্লাহ তালার গোলাম আব আল্লাহ তালা কোরআন করিমে বলেছেন ওয়ামা খালাক্তুল জিন্নাওয়াল ইংসা ইল্লা লিয়াবুদুন মানুষ জিনজাতি আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য তো ইবাদত বললে আমরা স্বাভাবিকভাবে বুঝি কিছু ইবাদাতকে নামাজ রোজা হজ জাকাত এগুলোকে এগুলো হলো ইবাদতের নমুনা এগুলো ইবাদতের শেষ কথা নয় ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন হুনাফা ওয়ুকিমুসলাতা জাকাতা এই আয়তের মধ্যে আল্লাহ তালা ইবাদত এবং নামাজ রোজা এই দুইটাকে দুই বিষয় হিসাবে উল্লেখ করেছে যে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য এবং এই নামাজ জাকাত এইগুলো করার জন্য তো ইবাদত এবং নামাজ জাকাত এই দুইটাকে দুইটা বিষয় হিসেবে উল্লেখ করেছেন আরবি ব্যাকরণ অনুযায়ী ইল্লা লিয়া আবুদুল্লাহ মুখলিসিন আলাহদ্দিন হুনাফা ওয়ুকিমুসলাতা এই আবাদতের উপর আত্ম করা হয়েছে নামাজ রোজা এগুলোকে তাহলে বোঝা গেল যে নামাজ রোজা এইগুলোই কিনা শুধু ইবাদত না এগুলো এবাদতের একটা নমুনা যদি নামাজ কালাম এগুলি এবাদত হতো তাহলে ইবাদতের উপর এটা কি হতে পারতো না আতফা হতে পারতো না আর ওই ব্যাকরণ অনুযায়ী যার উপর আতফা হয় এটাকে বলা হয় মা আতুফ আলাই আর যে আতফা হয় তাকে বলা হয় কি মা আতুফ আর মা আতুফ এবং মা আতুফ আলাই দুইটা ভিন্ন সত্তা হয় দুইটা কি হয় দুই বস্তু হয় দুটার বিধান এক কিন্তু দুটা বস্তু কি দুইটা না বস্তু এখানে কয়টা দুইটা তো ইবাদতের উপর আত্ম করা হয়েছে নামাজ এবং জাকাতকে তাহলে বোঝা গেল যে ইবাদত স্বতন্ত্র বিষয় আর নামাজ জাকাত এটা স্বতন্ত্র বিষয় আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দুইটা বস্তুর এবাদতও করবে নামাজ জাকাত এগুলিও কি করবে আদায় করবে তাহলে এবাদতটা কি নামাজ জাকাত এগুলো তো বুঝি ইবাদতটা হলো আল্লাহর গোলাম হওয়া আল্লাহর গোলামির কিছু কাজ হলো নামাজ জাকাত আল্লাহর গোলামির সব কাজ কি না নামাজ জাকাত না আল্লাহ তালা সৃষ্টি করছেন নামাজ জাকাত এগুলোর জন্য না কিসের জন্য গোলামির জন্য ইবাদতের জন্য ইবাদতের একেবারে একটা পরিষ্কার অর্থ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন যে শাসন মেনে নেওয়া কি মেনে নেওয়া শাসন মেনে যাওয়া ফেরাউন বনি ইসরাইলকে কি বানায় রাখছিল দাস দাস বনি ইসরায়েল ফেরাউনের পূজা করত না ফেরাউনকে সজদা করত না বনি ইসরায়েল তারা কি ছিল পূর্বের ধর্ম ইব্রাহিম ইসাক আলাইহিমাসালাম ওনাদের ধর্মের উপর ছিল তারা ফেরাউনের ধর্মের অনুসারী ছিল না ফেরাউনের পূজাও করত না তারপরেও তাদেরকে ফেরাউন কি বলেছিল যেহেতু ফেরাউনের শাসনের অধীনে ছিল কারো দিনে ফেরাউনের শাসনের অধীনে ছিল এই জন্য ফেরাউন কি বলেছে ওয়াকাউমহুমা আলানা আবিদুন যে এবং হারুনের জাতি আমাদের কি আবেদ আমাদের গোলাম আমাদের শাসিত কারো শাসনের অধীন থাকা এর অর্থ হয়েছে তার কি থাকা গোলাম থাকা তার এবাদত করা তাকে সজদা না করলো তাকে কি তার কি হয়ে থাকলো সে গোলাম তার তার আব্দ তার গোলাম হয়ে থাকলো সজদা না করলেও কি হয় আব্দ হয় কিসের মাধ্যমে শাসন মেনে নেয়ার মাধ্যমে ফেরাউন এই অর্থেই বলেছে ও কৌমহুমা লানা আহাবিদুন তো ফেরাউন যদিও কাফের কিন্তু সে শব্দটা প্রয়োগ করেছে আরবির সঠিক জায়গায় না শব্দটা প্রয়োগের মধ্যে ভুল করেছে এখন যদি এখানে একটু সন্দেহ থাকে তাহলে পরবর্তীতে মুসা আলহ ইসলাম এ কথাই বলেছেন ফেরাউনকে অতিলকা নিয়মাত তামুন্নুহা আলাইয়া আন আব্বাত্তা বানি ইসরাইল ফেরাউনকে মুসা আল ইসলাম বলছে যে তুমি বনি ইসরায়েলের কি বানায় রাখছো দাস বানায় রাখছো তাহলে বনি ইসরায়েলকে দাস বানায় রাখা হয়েছে এই কথা কে বলতেছে মুসা আলহ ইসলাম মুসা আলহ ইসলাম আব্বাত্তা শব্দটা ইবাদত শব্দটা সঠিক ব্যবহার করতেছেন না ভুল ব্যবহার করতেছেন সঠিক তাহলে এখানে কোন অর্থে এবাদতটা মুসা আলহ ইসলাম উল্লেখ করলেন বনে ইসরায়েল দিয়া কি সজদা করাইতো ফেরাউনে সজদা করাইতো না বনে ইসরায়েল তো নিজেদের ঘরে নিজেদের ঘরে নিজেদের বাড়িতে নিবৃতে নিবৃতে একা একই এবাদতবন্দি কি করতো কার আল্লাহর প্রকাশ্যে কোনো মাসজিদ ছিল না তাদের প্রকাশ্যে আবাদতবন্দি করতে পারতো না কিন্তু ঘরে ঘরে আবাদতবন্দি করতে করতো ব্যক্তিগত জীবনে তারা আবাদতবন্দি করতো নামাজ কালাম করতো কার আল্লাহ ইব্রাহিম আল ইসলামের ধর্মের ইসাক আল ইসলামের ধর্মের তারপরও তাদের বনি ইসরায়েলের ফেরাউনের শাসন মেনে নেওয়াটাকে তাদের জন্য বলা হয়েছে যে তারা কার আবাদত করতেছে ফেরাউনের আবাদত করতেছে মুসা আলহ ইসলাম এটা বলতেছেন আন আব্বাত্তা বানি ইসরায়েল তাহলে আল্লাহ তালা আমাদেরকে যে আবাদতের জন্য সৃষ্টি করেছেন এই আবাদত শুধু নামাজ কালামের নাম শুধু নামাজ কালামের নাম না না শাসন কার্য যার শাসনে থাকে যার অধীনে থাকে সেই অধীনে থাকা এটার নামও এবাদত তাইলে আমরা নামাজ পড়ব তো আল্লাহর জন্য কিন্তু শাসন মানব কি আল্লাহর না ভিন্ন কারো কার আল্লাহ কেউ যদি নামাজ পড়ে আল্লাহর জন্য আর শাসন মানে আল্লাহ ছাড়া অন্য কারো তাহলে সে অর্ধেক ক্ষেত্রে আবাদত করলো কার আল্লাহ আর অর্ধেক ক্ষেত্রে আবাদত করলো কার গাইরুল্লাহ নামাজ কালাম তো সে আল্লাহর জন্যই পড়ছে সজদা তো আল্লাহকেই দেয় সজদা কাউকে দেয় না অন্য কোনো ব্যক্তিকে দেয় না তাহলে সে ব্যক্তিগত কার্যক্রমের ক্ষেত্রে ব্যক্তিগত আবাদতের ক্ষেত্রে সে আল্লাহর জন্য আবাদতকে নিবেদন করে আর সামাজিক রাষ্ট্রীয় ইবাদতের ক্ষেত্রে শাসন মানার ক্ষেত্রে সেই ক্ষেত্রে গোলাম থাকার ক্ষেত্রে কার গোলামি করে গাইরুল্লাহ শাসন মানা এটাও এর নামও কি গোলামি করা কোরআনের ভাষায় এর নাম কি গোলামি করা তাহলে যদি গাইরুল্লাহর শাসন মানা হয় তাহলে কার গোলামি করা হলো গাইরুল্লাহর গোলামি করা হলো আল্লাহ তালা কোরআনে কারিমের নির্দেশ দিয়েছেন যে তোমরা ইসলামের ভিতর প্রবেশ করো উদহুলফি সিলমি কাফ ইসলামের ভিতর প্রবেশ করো পরিপূর্ণভাবে তো পরিপূর্ণভাবে এর অর্থ হইল যে ব্যক্তিগত নামাজ রোজা এইগুলো তোমরা ইসলামের নিয়ম অনুযায়ী অর্থাৎ আল্লাহর জন্য করো আর সামাজিক বা রাষ্ট্রীয় কার্যক্রম শাসন এইগুলো তোমরা আল্লাহ ছাড়া ভিন্ন ভিন্নদেরগুলো কী করো মানো ভিন্নদেরগুলো যদি মানা হয় তাহলে পরিপূর্ণ ইসলামের ভিতর প্রবেশ করা হলো না আংশিক হলো কেউ যদি ব্যক্তিগত জীবনে কোনো এবাদত না পরিত্যাগ করে কোনো ফরজ ছাড়ে না মুস্তাহাব পর্যন্ত কি করে না ছাড়ে না আর যতগুলো এবাদত আছে নফল মুস্তাহাব সব ঠিকমতো আদায় করে কোনো হারামের সাথে জড়িত হয় না সরাসরি সুদ খায় না বেপর্দা চলে না কোনো হারামের সাথে সে কী করে না জড়িত হয় না এই অবস্থায়ও যদি কেউ কেউ পুরা জিন্দিগি কাটিয়ে দেয় তাহলেও সে পরিপূর্ণ ইসলামের ভিতর কী করে নাই প্রবেশ করে নাই সে কী পাবে না আখেরাতে মুক্তি পাবে না নাজাত পাবে না কেন কারণ আল্লাহ তালা বলছেন যে তোমরা পরিপূর্ণ ইসলামের উপর কি করো ভিতরে প্রবেশ করো সে পরিপূর্ণ ইসলামের ভিতর প্রবেশ করে নাই সে ব্যক্তি জীবনের ইসলামের ভিতর প্রবেশ করছে এখন পরিপূর্ণ না করার কারণে সে দুনিয়াতেও লাঞ্ছনার শিকার হবে আর মৃত্যুর পরও কিসের সম্মুখীন হবে আজাবের সম্মুখীন হবে কোরআনে কারিমে পরিষ্কার আল্লাহ তালা বলছেন আউদুবিল্লাহ শেখ রাজিম আফা তু মিনু না বিবাউল কিতাব ও তাক ফুরুনা বিবাদ ফামা জাজা উমাইয়া ফালুদা আলিকা মিঙ্কুম ইল্লা খিজিউম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াউমাল কিয়ামাতে ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আজাব তোমরা আল্লাহর কিতাবের কিছু বিষয় মানবে আর কিছু বিষয় মানবে না এমন হবে তোমাদের আচরণ এমন যে করবে তার প্রতিদান দুনিয়ার জীবনে অলাঞ্চনা আর পরবর্তী জীবনে আখেরাতের জীবনও তাদের জন্য রয়েছে কঠিন তর আজাব কঠিন থেকে কঠিন আজাব এই যে আয়াত আল্লাহ তালা বলেছেন যে কিছু মানছ আর কিছু মানছ না এই আয়াত মূলত প্রথম এই আয়াতটা দিয়ে সম্বোধন করা হয়েছে তিরস্কার করা হয়েছে ইয়াহুদিদেরকে ইয়াহুদিদের প্রতি দুইটা নির্দেশ ছিল একটা হলো যে তোমাদের কেউ যদি কি হয় বন্দি হয়ে যায় তাকে তোমরা টাকা পয়সা দিয়ে যেভাবে হোক ছাড়িয়ে আনবে মুক্ত করে আনবে আর নিজেদের মধ্যে কেউ কোনো অপরাধ করলে তাকে নিজেদের দেশ থেকে বিতাড়িত করে দেবে না দেশ ছাড়া করে দিবে না কয়টা নির্দেশ দুইটা একটা হলো বন্দি মুক্ত করার নির্দেশ আর একটা হলো নিজেদের কাউকে দেশ তারা না করে দেওয়ার তো বনি ইসরায়েলের আচরণটা হয়েছিল কি যে তারা কেউ যদি তাদের মধ্যে বন্দি হয়ে যেত তাহ তাকে টাকা পয়সা দিয়া ছাড়িয়ে আনত তাহলে এই ক্ষেত্রে আল্লাহর বিধান তারা কি করত পালন করত কিন্তু নিজেদের মধ্য থেকে কাউকে দেশতারা করা এই কাজটা নিষেধ ছিল তারপর এই কাজটা তারা করত দেশতারা করে দিত তাহলে এই ক্ষেত্রে আল্লাহর বিধানটাকে তারা পালন করত না কি করত না পালন করত না তাদের অবস্থাটা ছিল এটা যে একটা হুকুম পালন করে আর একটা হুকুম কি করে না পালন করে না মুখে তাদের কেউ বলে নাই যে আল্লাহ তাল্লার এই বিধানটা যে দেশ তারা করো না এটা ঠিক না এটা আমরা কি করি না মানি না এমন কেউ বলে নেই এটা অযৌক্তিক এটা আমাদের সমাজে চলবে না কারণ অনেকে এত এত খারাপ কাজ করে তারা দেশ তারা করতেই হবে এই ধরনের প্রযুক্তিকেও কী করে নাই দেয় নাই কিন্তু কার্যত তারা এই নিষিদ্ধ কাজটা কি করে যেত তাহলে আল্লাহ পাকের বিধানের একটা অংশ তারা কি করছে মেনেছে আর একটা অংশ কি করে নাই মানে নেই পালন করে নাই এই একটা অংশকে পরিহার করা আর একটা অংশকে পালন করা এটাকে আল্লাহ পাক বলেছেন ওয়াইয়া তুকুম উসারা তুফা দুহুম তোমাদের কাছে যদি কেউ বন্দী হয় তোমাদেরকে যদি বন্দী হয় তাদেরকে তোমরা মুক্ত করো ওহুয়া মোহারামুন আলাইকুম ইখরাজুহুম অথচ তোমাদের জন্য হারাম ছিল তোমাদের কাউকে বের করে দেওয়া মিনুনা বিবাদিল কিতাব অর্থাৎ ফুরুনা বিবাহ আল্লাহর কিতাবের কিছু অংশকে বিশ্বাস করবে আর কিছু অংশকে অস্বীকার করবে এই কর্মকাণ্ড ঘটানোটাকেই বিশ্বাস করা আর অস্বীকার করা হিসাবে আল্লাহ তালা কি করেছেন ব্যক্ত করেছেন এক কাজটাকে বিলকুল পরিহার করে দেওয়া এটাকে আল্লাপাক বলেছেন কুফুরি এবং অস্বীকার আমরা যেমন করে রেখেছি এখন বর্তমানে আমরা পরিষ্কার বলি না যে আল্লাহর বিধান এই যুগে চলবে না আল্লাহর বিধানের কার্যকারিতা নাই আল্লাহর বিধান আমরা মানি না আমরা আল্লাহর বিধানের বিরোধী কোনো নামাজি কালামী ব্যক্তি এমন বলে কিন্তু কার্যতভাবে রাষ্ট্রীয় ক্ষেত্রে আল্লাহর বিধান দিয়ে আমাদের শাসিত হতে হবে এটা কোনো আমরা প্রয়োজন অপরিহার্য বিষয় মনে করি না এটাকে আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করি না এটা না থাকলে আমাদের কোনো ত্রুটি হচ্ছে আমরা কোনো আল্লাহর এবাদত বন্দিগীর মধ্যে আমরা কমতির মধ্যে আসি এই অনুভূতি আমাদের কি নেই ঠিক যে অবস্থাটা ইয়াহুদিদের ছিল সেই অবস্থাটা এখন কি করতেছে আমাদের উপর বিরাজ করতেছে ইয়াহুদিদের ব্যাপারে আল্লাহ তালা কি বলেছিলেন যে তোমাদের এই আচরণের শাস্তি হলো দুনিয়ার মধ্যে তোমরা লাঞ্ছিত আর মৃত্যুর পরও তোমরা কি আজাবের মুখোমুখি দেখেন ইহুদি জাতি পুরা পৃথিবীতে মানে কি পরিমাণ লাঞ্ছিত দুই হাজার বছর যাবৎ তাদের কোনো অস্তিত্ব নিজেদের কোনো ভূখণ্ডই ছিল না এখন এসে আমেরিকা ব্রিটেন এদের উচিলাই ইসরায়েলের মধ্যে তারা একটা কি পাইছে রাষ্ট্র পাইছে একটু জায়গা পাইছে তাও কি ওদের উচিলাই সে টিকে আছে বিষয়টা এমন না কিন্তু দুই হাজার বছর তারা কি ছিল এইভাবে কোনো দেশ ছাড়া ছিল দেশে দেশে বিচ্ছিন্ন ছিল এ লাঞ্ছিত ছিল আর হাদিসের ভবিষ্যৎবাণী আসছে যে ইহুদিরা শেষ যুগে আবার শেষ মরণের জন্য উলুর পাখা গজায় কিসের জন্য মরার জন্য ওদের এমন এক সময় একটু পাখা গজাবে এরপরে সব একত্রিত হবে সবাই কি হয়ে যাবে আবার শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তাদের একটা মৃত্যুর আগের দিয়ে একটা ছটফটানি একটা নাড়া একটা কি হবে শরীরের মধ্যে একটা উত্তেজনা আসবে তাদের এক একটু গোছানো অবস্থা দেখা যাবে এই জন্য তাদের একটু গোছানো অবস্থা এখন দেখা যাচ্ছে নতুবা এরা চিরদিন লাঞ্ছিত কেন কিছু বিধান মেনেছে আর কিছু বিধান কি কারণে মানে নাই ঠিক জাতি হিসাবে উম্মতে মোহাম্মদী শাসন কার্যের ক্ষেত্রে আল্লাপাকের দিনের বিধানকে গ্রহণ করেছে যার কারণে পুরা পৃথিবীতে দেড়শো কোটি দুইশো কোটি মুসলিম হওয়ার পরেও পৃথিবীতে সব জায়গায় এরা কি লাঞ্ছিত বঞ্চিত নিরাপত্তা বাহিনীর সদস্য পাঁচটা দেশ মুসলিম রাষ্ট্র আছে এর মধ্যে জি সেভেন এর মধ্যে মুসলিম রাষ্ট্র আছে এরপরে বড় বড় এই ধরনের ফোরাম যেগুলো পুরা পৃথিবীর নিয়ন্ত্রণ করতেছে মুসলিম কোন রাষ্ট্রটা আছে আছে নেই সব সারা পৃথিবীটা মুসলমানরা এত কিছু থাকা সত্ত্বেও সম্পদ ব্যক্তি জনসংখ্যা খনিজ সম্পদ এসব কিছু থাকা সত্ত্বেও তারা কি বরং পৃথিবীর একটা মানে পৃথিবীর মূল ভূখণ্ডটাই তো তাদের দখল মুসলিমদের দখল ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এগুলি বলেন এগুলি তো পৃথিবীর আশপাশ বাস্তবে বিষয়টা আমার না পৃথিবীর যে আবাদি এই আবাদির মূল ভূখণ্ডটা দখল করে রেখেছে কারা মুসলিমরা আনাচে কানাচে ওরা পরে আছে ভৌগোলিকভাবে সেখানে থেকে তারা এই মুসলিমদেরকে মুসলিমরা এত সুবিধার মধ্যে থাকেও খনিজ সম্পদের সুবিধা পুরা পৃথিবীর নিয়ন্ত্রণ এই শিল্প বিপ্লবটা সফল হয়েছে যেই কিসের মাধ্যমে জ্বালানির মাধ্যমে এই জ্বালানির পুরা বিশাল অংশটা কাদের হাতে দিয়ে রেখেছিলেন মুসলিমদের হাতে আল্লাহাক দিয়ে রেখেছিলেন এরপরও জাতিটা কি লাঞ্ছিত কেন শাসন একটা অংশ কি করছে ছেড়ে দিয়েছে আর এই ধোকার পরে ধোকা এখন বিশাল অংশ বরং পুরা মুসলিম জাতি নিজেদের ব্যক্তিগত কিছু ওই ইহুদের মতো একটা অংশ মেনে ব্যক্তিগত কিছু আবাদত বন্দিগি করে নিজেরা তৃপ্তির ঢেকুর কী করতেছে ছাড়তেছে যে আমরা কিসে আছি আমরা মানে আল্লাহ পাকে হকের উপর আছি আল্লাহ পাকের কী করতেছে আমরা প্রিয় ইহুদিরা যেমন দাবি করত যে আমরা নাহনু আবনা উল্লাহি ও আহিব্বা আমরা আল্লাহর বন্ধু এবং আল্লাহর সন্তান এখনও আমাদের দাবিটা যেন কি এমন যে আমরা ছাড়া জান্নাতে আর কে যাবে ইহুদিরাও এই কথা বলতো যে লাইয়াদ হুলা লাইয়াদ হুলাল জান্নাতা ইল্লা মাংকানা হুদান আও নাসারা ইহুদিদের দাবি ছিল জান্নাতে শুধু ইহুদিরা যাবে খ্রিস্টানদের দাবি ছিল জান্নাতে শুধু খ্রিস্টানরা যাবে কারণ আমাদের দাবি জান্নাতে শুধু আমরা যাব যতই অমান্য করি তারপরও কী করব আমরাই যাবো আল্লাহ তালা কোনো সত্তার সাথে ব্যক্তির সাথে এই জিনিসটা কী করে নাই নির্দিষ্ট করে নাই যে মানবে তাকে আল্লাহ পাক কী করবেন মুক্তি দিবেন আর যে মানবে না যে গুলামি করবে না তাকে আল্লাহ তালা কী করবেন পাকড়াও করবেন আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন যে কিছু মানবে কিছু মানবে না এদের প্রতিদান হবে দুনিয়ায় লাঞ্ছনা আর পরকালে লাঞ্ছনা আমভাবে উম্মতে মোহাম্মদী এই লাঞ্ছনার শিকার কি শিকার না এখন আমভাবে যখন প্রথম অংশটা যখন পেয়েছে তাহলে দ্বিতীয় অংশটা যে কিয়ামতের দিন কঠিন আজাবের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে সেটা বাস্তবায়িত হবে না হবে না কিসের দিকে আমরা যাইতেছি এই অবস্থা থেকে বাঁচার জন্য এখন আমার কি করতে হবে প্রথমটা যখন বাস্তবায়িত হচ্ছে মুসলিমদের মধ্যে কে এখন সম্মানের সাথে আছে যত বড় পাগড়ি দাঁড়িয়েই হোক সে ফাঁস এক ফাজেরদের সামনে মাথা নত করতে হয় কাফের মুশরেকদের কাছে গিয়া ধর্ণা দিতে হয় ওদের থেকে নিজেদের মীমাংসা নিতে হয় নিজেদের বিচার ওদের কাছে দিতে হয় তাহলে এটি কি সম্মানিত অবস্থানে আছে মুসলিম তাহলে দুনিয়ার শাস্তি যখন সে পাচ্ছে এই অপরাধের শাস্তি কয়টা ঘোষণা করা হয়েছে দুইটা একটা যখন পাচ্ছে আরেকটা কি পাবে না আরেকটার ক্ষেত্রে আল্লাহকে হারাইয়া দিবে বাস্তবায়ন হবে না সেটা তা সেই আজাবের মধ্যে পড়ার সাহস কার আছে সেটার থেকে বাঁচার ব্যবস্থা কি সেটার থেকে বাঁচার ব্যবস্থা হইল এই যে বাতেল নেজাম আছে বাতিল শাসন আছে এই যে আল্লাহ বিরোধী শাসন ব্যবস্থা আছে এটাকে কি করা যাবে না মানা যাবে না এটাকে কেউ যদি মেনে নেয় তাহলে ইমান আর তার রক্ষা করা সম্ভব হবে না কোরআনে কারিমে ওই সুরায় আয়াতুল কুরসির পরের যে আয়াত আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার বলেছেন নওয়াজুবিল্লাহ শেখান রাজিম ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়ায়ুকমিম বিল্লাহি ফকদ বস্ত যে তাহুতকে অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি ইমান আনলো সে মজবুত হাতল ধরলো তাহলে আল্লাহর প্রতি ইমান এটা গ্রহণযোগ্য হওয়ার জন্য অপরিহার্য হলো তাগুতকে অস্বীকার করতে হবে আল্লাহর শাসন বাদ দিয়া ভিন্ন বিধান দিয়া যারা শাসন করতেছে তারা কি তাগুত তারা কি তাগুত এটা করম শেখের আয়াতের দ্বারা একেবারে সুনির্দিষ্ট আল্লাহ আলম তারা ইলাল্লাদিনা ইয়াজমুন আন্নাহুম আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তহুতি ওয়াকদ উমিরু বিহি এখানে আল্লাহ পাক বলছেন ওই লোকদের আশ্চর্য অবস্থাটা তুমি দেখো যে তাদের দাবি হইল যে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি কি বিশ্বাসী তারপরে তারা বিচারের জন্য যায় যেতে চায় কার নিকট তাগতের নিকট তো বিচারের জন্য যেতে চায় কার নিকট তাগতের নিকট ওয়াকদ উমিরু আইয়াকুরু বিহি অথচ তাকে নির্দেশ দেওয়া হয়েছে সে তাগতকে কি করবে বর্জন করবে তাইলে যে আল্লাহ আল্লাহ আমানু বিল্লাহি যে আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি বিশ্বাস নিয়ে তাগুতের কাছে কি করার জন্য যেতে চাওয়া বিচারের জন্য যেতে চাওয়া এটাকে আল্লাহ তালা কি বলেছেন তার ইমানের পরিপন্থী বিষয়টা একটু ঠান্ডা মাথায় বুঝি তাগুদ যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধান অনুযায়ী কি করে বিচার করে ধরে নিলাম তাগুদ যদি কার ইয়ে অনুযায়ী তাগুদ বলতে শাসক ধরি এখন শাসক যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধান অনুযায়ী কি করে বিচার করে তাহলে তার কাছে যাওয়া তার কাছে বিচারের জন্য যেতে চাওয়া এটা কি ইমানের পরিপন্থী হবে আল্লাহ তালা তো বলছেনই তোমাদের মধ্যে যদি কোনো মতবিরোধ হয় তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে কি করো যাও এখন আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে যাও বলতে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান অনুযায়ী সেই ফেসালা তোমরা কি করো গ্রহণ করো এখন যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান অনুযায়ী ফেসালা করবে নিজেদের দ্বন্দ্ব নিয়ে যদি তার কাছে যাওয়া হয় তাহলে এটা কি তিরস্কারের বিষয় হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিশ্বাসের পরিপন্থী হবে পরিপন্থী হবে হবে না তাহলে সে তাগুতের কাছে কি করে না যায় তাহলে তিরস্কারের বিষয় হবে কখন যদি যে আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধান অনুযায়ী কিনা করে ফাইসালা না করে তখন কিসের বিষয় হবে তিরস্কারের বিষয় হবে তাহলে যে আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধান অনুযায়ী ফাইসালা করবে না তার কাছে যদি যাওয়া হয় তো এটা আল্লাহ পাকের এই আয়াত অনুযায়ী সেটা কি হইল তিরস্কারের বিষয় হইল ইমানের পরিপন্থী বিষয় হলো এবং যে ওই ফাইসলা করতেছে সে কি সে তাগুত তাগুত যে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান অনুযায়ী ফাইসলা না করে সে যে কেউই হোক নামে মুসলিম হোক আর যাই কিছু হোক হাজি গাজি হোক সে কি তাগুত এই তাগুতকে বর্জন করা ছাড়া তাগুতের অস্বীকার করা হলো কি শরীয়তের নির্দেশ সে আল্লাহর পরিষ্কার গুলাম হবে না আল্লাহর খালটি খাটি গুলাম কি করবে না হবে না ওমা উমিরু ইল্লা আবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন এদেরকে আবাদতের নির্দেশ দেওয়া হয়েছে খালেসভাবে দিনকে কি করবে খালেস করবে ব্যক্তিগত আবাদত নিবেদন করবে আল্লাহর জন্য সামগ্রিক আবাদতগুলি সামাজিক রাষ্ট্রীয় আবাদতগুলিও নিবেদন করবে কার জন্য আল্লাহর জন্য কোনো ক্ষেত্রে গাইরুল্লাহর মানে বিধান শাসন তার উপর কি হবে না প্রযোজ্য হবে না তার ব্যক্তি জীবনেও না তার সামাজিক রাষ্ট্রীয় জীবনে এটা হলো কি তাহলে এখন আমাদের যেই পরিস্থিতি পরিবেশ পুরা পৃথিবীতে মুসলিম নামধারী রাষ্ট্র আছে পঞ্চাশের ঊর্ধ্বে অর্ধশতর ঊর্ধ্বে মুসলিম রাষ্ট্র আছে কিন্তু কোনো রাষ্ট্রের মধ্যেই আল্লাহর বিধান অনুযায়ী শাসন ব্যবস্থা আছে কোরআনকে আল্লাপাক দিয়েছেন এই কোরআন অনুযায়ী কি করার জন্য শাসন করার জন্য ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আংজালাল্লাহ ফাউলাই কাহমুল কাফিরুন ফাউলাই কাহমুল ফাসিকুন ফাউলাই কাহমুল মুশরিকুন জায়গায় জায়গায় আল্লাপাক বলেছেন যে আল্লাপাক যেই বিধান নাজেল করেছেন সেই অনুযায়ী যারা বিচার শাসন না করবে তারা কাফের তারা ফাসেক তারা মুশরিক তারা জালেম মুশরিক না তারা জালেম এই যে আল্লাহ রব্বুল আলমিনের নাজেল করা বিধান এই অনুযায়ী শাসন না করা এই জুলুম এই কুফুরি এই ফিসকি এটা বলবৎ হয়ে আছে না নাই এখন এটাকে মেনে নেওয়া এর অধীন এর অধীনতা স্বীকার করে নেওয়া তো গোলামি করা হলো কার আল্লাহর না গাইরুল্লাহর এটা পরিষ্কার গাইরুল্লাহর গোলামি আর এই গাইরুল্লাহর গোলামির পরিণতি গাইরুল্লাহর গোলামির অবস্থাটা এখন কেমন হয়েছে আমাদের যে ব্যক্তিগত জীবনে পরিপূর্ণ আল্লাহর আবাদতবন্দিগি আর ব্যক্তিগত জীবনের বাইরে গাইরুল্লাহর আবাদতবন্দিগি অর্ধেক দিন মানা আর অর্ধেক দিনের বাইরে চলা আংশিক মানা আংশিক ছাড়া ইহুদিদের অবস্থার মতো হয় নাই অবস্থার মতো তো দুনিয়ার আজাব তো আমরা দেখতেছি ভোগ করতেছি দুনিয়ার আজাব দুনিয়ার সফলতা আছে আমাদের হাতে নেই সবাই মিলে যদি ওই ক্ষেত্রেও আল্লাহ বিধান পালন করার চেষ্টা করা হতো তাহলে সফলতা আসতো সেই সামগ্রিক সফলতা তো নাই মুসলিমদের যে সফলতা এই দেড় হাজার বছর যাবৎ ছিল কিন্তু ব্যক্তিগতভাবে একজন নাজাদ পাওয়ার ব্যবস্থাটা তাহলে কি সবাই তো নাই এ পথে এর ব্যবস্থাটা হলো এই শাসন ব্যবস্থাগুলোকে মন থেকে মেনে নেওয়া যাবে না এইগুলির প্রতি কোনো সমর্থন সিম্পেতি দুর্বলতা কি করতে পারবে না থাকতে পারবে না প্রথম শর্ত এটা তারপরে কার্যক্ষেত্রে কারণ আল্লাহর সাথে প্রত্যেকের মোয়ামেলা কার্যক্ষেত্রে কি করতে হবে কার্যক্ষেত্রে এই শাসন ব্যবস্থাগুলিকে উৎখাতের জন্য কারণ এটা আল্লাহ তালার শাসনের পরিপন্থী শাসন ব্যবস্থা উৎখাতের জন্য তার জেহাদ করতে হবে কী করতে হবে জেহাদ জেহাদ বলতে এখানে জেহাদটা কোন পর্যায়ে এই শাসন ব্যবস্থার অধীনে থাইকা ফোলা ফাপা আরাম আয়েস করা ভোগবিলাস করা বহুত কামাই করা অনেক উন্নতি করা এই সব কিছুর পিছনে গা ভাসায় দেওয়া যেন এটাকে এক প্রকার মেনেই নেওয়া সে যদি বাস্তবেই দিল থেকে না মানে শুধু না মানা না বরং এইগুলিকে উৎখাতের জন্য দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা যুদ্ধ জেহাদ করা তার জন্য কি ফরজ এখন এই ফরজটা আদায়ের জন্য সে নিজের দুনিয়ার জীবনটা কোনোরকম চলে পরিমাণ ব্যবস্থা হওয়ার পরে ব্যবস্থা করার পরে নিজের সম্পূর্ণ শ্রম মেধা শক্তি চেষ্টা কুরবানি সে যদি কি করে এর পিছনে ব্যয় করে দেয় আর এই ব্যয় করে দিতে দিতে দিতে দিতে তার জীবন চলে যায় সে সফলতার মুখ দুনিয়াতে কি করতে পারে না দেখতে পারে না তার ব্যাপারে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তালা তারা কি দিয়ে দিবেন নাজাদ দিয়ে দিবেন আর যদি এই অবস্থাটা না হয় কেউ এই তৃপ্তি নিয়ে বসে থাকে যে আমি কোনো ব্যক্তি জীবনে কোনো হারামের সাথে জড়িত হব না সুদ ঘুষ খাবো না বেপর্দা চলবো না সমস্ত ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাব নফল বেশি বেশি করে করব। তাহলে তার অবস্থাটা কি হবে আল্লাহ রব্বুল আলমিন বনে ইসরায়েলের এক জাতিকে ধ্বংস করার জন্য জিবরিলকে পাঠাইছেন সেখানে গিয়ে জিবরিল দেখছেন এক লোক এক মুহূর্তের জন্য আল্লাহকে ভোলে না কোনো নাফরমানের কাজ সে করে না জিবরিল আল্লাহকে বলছেন যে এই লোক তো এমন অবস্থা আল্লাহ তালা বলছেন আনিক লিব হা আলাইহি ও আলাইহিম ওই জনপদটা ওই এলাকাটা ওই ব্যক্তি এবং অপরদের উপর উল্টায় দাও মানে সুনির্দিষ্টভাবে আগে ওই ব্যক্তির উপর উল্টাও তারপরে অন্যরার উপর উল্টাও কারণ আল্লাহর নাফরমানি হচ্ছে আল্লাহর জমিনের মধ্যে এই কারণে তার কপাল কুঞ্চিত না এই জন্য এই ব্যক্তিগত শুধু এবাদতবন্দিকে এগুলো নিয়ে যদি আমরা পরিতৃপ্ত হয়ে বসে থাকি তাহলে আমরা আখেরাতে কি পাবো না দুনিয়ার লাঞ্ছনাগুলো তো আছেই আখেরাতের বিপদ থেকে কি করতে পারবো না বাঁচতে পারবো না একটা জাতির পর একটা জাতি মুসলমানদেরকে ধরতেছে আরাকান ধরেছে ফিলিস্তিন ধরেছে কাশ্মীর ধরেছে ধরেছে না একটা জাতির পর একটা জাতিকে ধরতেছে আমাদেরকে এখনও ধরে নাই কারণে আমরা ভাবতেছি আমরা কি ভালো আছি অনেকে আবার এই দলিল দেয় যে আমরা তো অনেকে সুখে সুবিধাতে আছি ইমান বিক্রি করে করে দুনিয়ার কিছু সুবিধা ভোগ করতেছে এটাকে মনে করতেছে যে আমরা নেকামলের উপর আছি এই ধোকার মধ্যে অনেক ভালো মানুষ পড়ে আছে কারণ ইমান বিক্রি করার কারণে কাফেররা তাদের থেকে এই সারটুকু পাওয়ার কারণে কাফেররা নগদ এদেরকে ধরে না আরেকটু যারা ধর্মের দিক দিয়ে অগ্রসর আরেকটু যাদেরকে সুবিধা পাইতেছে এদেরকে শেষ করতেছে এদেরকে ছাড়ের মধ্যে রাখতেছে আর এটাকে ভাবতেছে আমার ন্যাকামলের কি আমার সাথে এমন একজনের তর্ক হয়েছে সে বলতেছে ন্যাকামল যদি করে কেউ মানে ন্যাকামল দ্বারা সে বোঝে যে ব্যক্তিগত ন্যাকামলগুলো যদি ঠিকমতো করে তাহলে তার কোনো বিপদ আপদ হবে না পরে আমি তাকে সাথে সাথেই বললাম যে রসুল সাল্লাহ ইসলামের জীবনে তিনি নেকামলের করার কোনো কি পান নাই সুযোগ পান নাই কারণ কত বিপদ আপদ আসছে রসুল সাহেবের উপর তুমি যে অর্থে বলতেছো যে নেকামল করলে কোনো বিপদ আসবে না তা রাসুল সাল্লাহ ইসলামের উপর বিপদ এসেছে না আসে নাই তাহলে কি রসুল নেকামল করতে পারে নাই বাস্তবে নেকামলের ফল কি এখানে পাওয়া না মৃত্যুর পরে পাওয়া বাস্তব কথা তো এটা ছিল কিন্তু অনেকে এই আয়াত দিয়ে এই ধোকার মধ্যে পড়ে আছে যে তারা ধর্মের বিশাল একটা অংশ ছেড়ে দিয়েছে কারণে কাফেররা এখনই তাদের কি কি করতেছে না ধরতেছে না সুযোগ দিয়ে রাখছে হক কথা বলে না এই কারণে সে সুযোগ পাইতেছে পুলিশে ধরে না তার প্রতি কোনো প্রতি কোনো ঝুঁকি নাই ঝামেলা নাই যাহাদের পথে হাঁটে না এই জন্য কাফেররা তাকে কিছু মনে করে না কিছু ধরে না এই জন্য সে মনে করতেছে এটা আমার নেকামলের ফল এটা তার নেকামলের ফল না ধর্ম বিক্রি করে খাওয়া কি করতেছে সে ধর্ম বিক্রি করে খাচ্ছে আর এটারে ভাবতেছে তার নেকামলের নগদ পুরস্কার এটা এই ধোকার মধ্যে অনেকে পড়ে আছে আহমদ এবনে তুলনের একটা শের আছে যে আমরা কি করেছি নুরাক্কি ও দুনিয়া না বিতাম জিকে দিন না দিনের চাদরটারে ফাইরা একটা অংশ বাদ দিয়ে আরেকটা অংশ দিয়ে আমাদের দুনিয়াটাকে আমরা কি করছি তালি দিছি মানে দুনিয়ার কাপড়টা যেটা ছিঁড়ে গেছিল এটারে ঠিক করছি কি দিয়া দিনের ধর্মের কাপড়টাকে কি করে ফেরে দুইটা কাপড় দুটাই ছেঁড়া কারণ একটার অর্ধেক অংশ বাদ দিয়ে আরেকটার মধ্যে জোড়া দিয়ে আরেকটাকে ঠিক করেছি দুনিয়া না বিতাম দিনের কাপড়টাকে টুকরা টুকরা করে ছিঁড়ে ছিঁড়ে আমরা দুনিয়ার কাপড়টাকে কি করছি এটাকে পুরা করেছি সেলাইয়া এটার একটা কাপড় বানাইছি সামা দিন তো দিন তো নগতে আমাদের শেষ ওয়ালামা নুরাক্কি যে দুনিয়াকে সাজাইছি এটা কতদিন থাকবে এটাও একদিন হাতছাড়া হয়ে যাবে বাস্তবে দেখেন যারা হক কথা না বলে নিজেরা বলতেছিল যে আমরা দেখো দিনের সঠিক পথে আছি এরাও কিন্তু ধরা খাচ্ছে এখন আমি নাম বলবো না বা কোনো গোষ্ঠীকে মেনশন করব না এক সময় যারা জেহাদের কথা বলতো মাঠে ময়দানে এরা যখন গ্রেফতার হয়েছে বিপদের মুখোমুখি পড়ছে অন্যরা বলতে রয়েছে যে ওরা দেখো এই কঠিন কথা বলার কারণে এ বিপদে পড়ছে আমরা এইগুলো বলি না আমাদের কোনো বিপদ নাই এই বলি না বলি না করে বিপদ নাই নাই করে নগদ দিন তো তারা তখনই হারাইছে দুনিয়াও কি মৃত্যু পর্যন্ত অত দুনিয়াটা ভোগ করে যেতে পারল না মৃত্যুর আগেই দুনিয়া তাদের কি হয়ে গেল হাতছাড়া হয়ে গেল আল্লাহ তালা সুবুদ্ধি দেখ মৃত্যুর আগে দুনিয়া হাতছাড়া হওয়ার কারণে একটা সুবুদ্ধি হওয়ার একটা সুযোগ আছে মৃত্যুর মাধ্যমে যদি তাদের এই দুনিয়া হাতছাড়া হইতো তাইলে আর ফিরে আসার কোনো কি থাকতো না সুযোগ থাকতো না আমরা দোয়া করি যে মৃত্যুর আগে যেহেতু বিপদটা আসছে সচেতনতা না ফিরে আসে এই বিভ্রান্তির মধ্যে কিন্তু অনেকে পড়ে আছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিন